হাদিস নম্বর সতেরো عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوه المظلوم ودعوه المسافر ودعوه الوالد على ولده আল্লাহর কাছে কতকগুলি লোকের গৃহীত দোয়া আবু হরে রহরদাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তিনজনের দোয়া সন্দেহাতীতভাবে গৃহীত হয় অত্যাচারিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার বদোয়া জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নশো পাঁচ এবং সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো ছত্রিশ এবং সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর তিন হাজার আটশো বাষট্টি তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং আল্লামা নাসির উদ্দিন আল আলবানীয় হাদিসটিকে হাসান বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সবসময় গৃহীত হয়ে থাকে সে অত্যাচারিত ব্যক্তি যদি একজন অমুসলিম বা কাফের হয় তবুও আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন কেননা আল্লাহ তার জন্য তথা সকলের জন্য নেই বিচার প্রতিষ্ঠিত করা পছন্দ করেন দুই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সবসময় গৃহীত হয়ে থাকে তাই মুসাফির ব্যক্তির জন্য এটা উচিত যে সে যেন সফরের অবস্থায় অধিকতর সময় দোয়া করার মাধ্যমে কাটায় আর খাস করে ওমরা এবং হজ পালন করার জন্য সফর হলে সেই সফরে দোয়া কবুল হওয়ার সুযোগ আরও বেশি থাকে তিন সন্তানের মঙ্গলের জন্য পিতার দোয়া আল্লাহর নিকটে সবসময় গৃহীত হয়ে থাকে কেননা পিতা কেননা পিতা তো তার সন্তানের জন্য আন্তরিকতার সহিত প্রাণ খুলে উদার চিত্তে স্নেহ ও দয়ার সহিত দোয়া করে থাকে অনুরূপভাবে সন্তানের অমঙ্গলের জন্য পিতার দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে তাই পিতার জন্য এটা উচিত যে সে যেন তার সন্তানের জন্য বদ করা থেকে বিরত থাকে